নামে তোমার মধু আছে নামে তোমার মধু আছে ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা নামে তোমার জাদু আছে নামে তোমার জাদু আছে ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা নামে তোমার মধু আছে নামে তোমার জাদু আছে ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা ও না মুখে নিলে একবার জাগে জাগে নিতে আবার ও না মুখে নিলে একবার নামে তোমার নেশায় আছে নামে তোমার নেশায় আছে ইয়া মুহাম্মদ সাল্লি আলা ইয়া মুহাম্মদ সাল্লি আলা নামে তোমার মধু আছে নামে তোমার জাদু আছে ইয়া মুহাম্মদ সাল্লি আলা ইয়া মুহাম্মদ সাল্লি আলা ওই নামেরই মধু পিয়ে মন ভরে যায় শান্তি সুখে ওই নামেরই মধু পিয়ে মন ভরে যায় শান্তি সুখে ওই নামেরই মধু পিয়ে নামে তোমার খুশবু আছে নামে তোমার খুশবু আছে या मुहम्मद আলা अला या मुहम्मद सल्ले নামে তোমার মধু আছে নামে তোমার জাদু আছে ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা ওই নামেরই এমন মায়া মোর বুকে শীতল ছায়া ওই নামেরই এমন মায়া মোর বুকে শীতল ছায়া ওই নামেরই এমন মায়া নামে তোমার সুধায় আছে নামে তোমার সুধায় আছে ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা নামে তোমার মধু আছে নামে তোমার জাদু আছে ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা নামে তোমার মধু আছে নামে তোমার জাদু আছে ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা